সৎ জেনি অনেককাল আগে ছোট্ট এক শহর যার নাম রিভারডেল সেখানে থাকত তিন বান্ধবী মনিকা জেনি আর গ্লোরিয়া যেদিন এই গল্প শুরু সেদিন মনিকা খুব খুশি কারণ তার মা তাকে একটা বিশেষ উপহার এনে দিয়েছে মনিকা শিগগিরই এসো না হলে স্কুলে দেরি হয়ে যাবে যে বাসে তুমি নিশ্চয়ই বন্ধুদেরকে এটা দেখাতে চাও তাই তো আমি ওদের স্কুলে এটা দেখাবো যদি এটা আমার হাত থেকে পড়ে ভেঙে যায় তখন তুমি খুব ভালো মা এত সুন্দর এত রঙিন পেন্সিল আর কারোর কাছে নেই তুমিও খুব ভালো মেয়ে যাও না হলে বাস তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে যে তাহলে এটা এভাবে করতে হয় বুঝলে আমি তোদের একটা জিনিস দেখাবো ওয়াও এটা কি পেন্সিল না পুতুল এটাকে বলতে পারিস পেন্সিল পুতুল বা পুতুল পেন্সিল আমি এরকম পেন্সিল কখনো দেখিনি আমারও যদি একটা থাকতো একদম হাত দিবি না ভেঙে যাবে ও আচ্ছা তাই বুঝি পেন্সিলে হাত দিলে পেন্সিল ভেঙে যায় কিন্তু যদি যাই তখন ওখানে তোমরা কি করছো মনিকা সরি ম্যাম এখন খেলার সময় তোমরা সবাই মাঠে চলে যাও কিন্তু সময় মতো ফিরে আসবে কারণ এরপরে ইংলিশে লেসন আছে আয়না মনিকা আমরা লোফালুফি খেলি না আমি ক্লাসেই থাকবো আমার পেন্সিলটা সামলে রাখতে হবে খোকা চল না খেলবি যদি তুই না আসিস তাহলে আমি তোর পেন্সিলটা ভেঙে দেব দেখবি গ্লোরিয়া একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি আরে আমি তো তোর সাথে মজা করছিলাম আমি আমার চশমাটা না ক্লাসে ফেলে এসেছি গ্লোরিয়া যাও তো গিয়ে একটু নিয়ে এসো হ্যাঁ ম্যাম সিল কোথায় এখানে নেই তো কোথাও নিশ্চয়ই আছে ভালো করে দেখ কি হয়েছে তোমাদের বলো তো আমায় ম্যাম আমার পুতুল পেন্সিল আমার নতুন পেন্সিল পুতুল আমি খুঁজে পাচ্ছি না তুমি কোথায় রেখেছিলে আমি ব্যাগেই রেখেছিলাম কিন্তু এখন দেখছি নেই ঠিক বলছো তুমি ওটা সঙ্গে নিয়ে মাঠে বা টিফিন খেতে যাওনি তো ঠিক বলছি ম্যাম কেউ ওটা চুরি করেছে মনিকা কারণ নামে চোরের অপবাদ দেবার আগে একবার তুমি নিজে ভালো করে খুঁজে দেখো আমি ওর সঙ্গে যাচ্ছি ম্যাম প্রথমে গ্লোরিয়ার ব্যাগ ম্যাম আমি দেখেছি ও মনিকার পেন্সিলটা দেখছিল যখন ও আপনার চশমা নিতে ক্লাসে এসেছিল তুই কি বলতে চাইছিস আমার কাছে নেই দেখ তুই একবার এভাবে কাউকে চোর বলা যায় না খুঁজে দেখো মনিকা তারা খুব ভালো করে খুঁজল কিন্তু কোথাও পেন্সিল পাওয়া গেল না পেন্সিলটা চুরি হয়ে গেছে ম্যাম আমি জানি যে ওটা হারিয়ে গেছে মনিকা আর যদি কেউ ওটা খুঁজে পাও তাহলে মনিকাকে ফিরিয়ে দাও বুঝলে তোমরা জেনি খেতে এসো মা কি হয়েছে কাঁদছো কেন তুমি আমি চোর নই মা সেটা আমি জানি জেনি বলো আমাকে আজ কি হয়েছে স্কুলে আমি না মনিকার পুতুল পেন্সিলটা নিয়েছি আমরা মাঠ থেকে খেলে যখন ইংলিশ পড়তে ক্লাসে এলাম দেখি ওর পেন্সিলটা ডেস্কের নিচে পড়ে আছে তাই মজা করে ওটা আমার ব্যাগে লুকিয়ে রাখলাম তাহলে যাও ওকে ফেরত দিয়ে দাও পারবো না যেই ওকে ওটা ফেরত দিতে যাব হঠাৎ ও বলল যে কেউ ওর পেন্সিলটা চুরি করেছে ওরা বলল যে গ্লোরিয়া নাকি চুরি করেছে আমি ভয় পেয়ে গেলাম কে বিশ্বাস করবে যদি বলি আমি মজা করে ওটা লুকিয়ে রেখেছিলাম সবাই ভাববে আমি চুরি করেছি মা কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না জেনি তুমি বলো চাও কি যে তোমার প্রিয় বন্ধুর মন খারাপ হোক কখনো না কিন্তু এখন আমি কি করব মা কাল স্কুলে গিয়ে সবাইকে বলবে যে তুমি কি করেছো সরি বলে পেন্সিলটা ফেরত দিয়ে দেবে যদি সেটা করি সবাই আমাকে চোর বলবে মনিকা আর গ্লোরিয়া কোনোদিন আমার সাথে কথা বলবে না এই ঝুঁকিটা তোমাকে নিতেই হবে তুমি সঠিক কাজটা করতে চাও তো সত্যের ক্ষমতা অনেক জেনি যদি সত্যি কথা বলো অন্যরা হয়তো কিছুদিন তোমার উপর রেগে থাকবে কিন্তু আস্তে আস্তে আবার তোমাকে পছন্দ করবে ও মা আমার ভয় করছে প্লিজ কাল আমার সঙ্গে স্কুলে চলো তুমি না যদি আমি তোমার সাথে যাই তাহলে তুমি সাহসের মূল্য বুঝবে না একাই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে আই লাভ ইউ জেনি আমি তোমার পাশেই আছি ওকে <laughs> কেউ কি মনিকার পেন্সিলটা খুঁজে পেয়েছো আমি পেয়েছি ম্যাম আমার পেন্সিল থ্যাংক ইউ জেনি তুই খুঁজে পেয়েছিস না আমি আমি খুঁজে পাইনি আমি নিয়েছি <gasps> কি গতকাল মনিকার পেন্সিল ইংলিশ ক্লাসে ব্যাগ থেকে নিচে পড়ে গেছিল আমি ভাবলাম খুব মজা হবে আমি ওটা কিছুক্ষণ লুকিয়ে রাখি কিন্তু আমি যখন ওকে ফেরত দিতে যাচ্ছি ও বলল কে যেন এটা চুরি করেছে আর আমি ভয় পেয়ে গেলাম যখন ওরা আমাকে চোরের অপবাদ দিল আর তখন তুই চুপ করেছিলিস আই এম সরি গ্লোরিয়াস সত্যিই সরি রে তুই তোর ব্যাগ খুলে দেখালি সবাই বিশ্বাস করলো কিন্তু আমি এত ঘাবড়ে গেছিলাম যদি কেউ আমার ব্যাগ দেখতো আর পুতুল পেন্সিলটা পেত আমি সত্যি সরি গ্লোরিয়া জেনি একটা কথা শুনে রাখ আমি তোর সাথে কোনো দিনও কথা বলবো না জেনি একটা চোর অনেক হয়েছে এবার সবাই চুপ হয়ে যাও তোমরা বুঝতে পারছো না যে জেনির পেন্সিলটা ফেরত দেবার কোনো দরকারই ছিল না কিন্তু তবু ও দিল সে আমাদের মিথ্যে বলতে পারত যে পেন্সিলটা কোথাও খুঁজে পেয়েছে ঠিক অন্যের ভুল ধরানো খুব সোজা কিন্তু নিজের ভুল স্বীকার করতে সাহস লাগে জেনি ঠিক সেটাই করেছে ওকে নিয়ে আমাদের গর্ব করা উচিত আমাকে বলো তোমরা জেনি খুব ভালো মেয়ে আর তোমাদের বন্ধু কি না ও সব সময় মন দিয়ে লেখাপড়া করে আর তোমাদের সবার কত উপকার করে বলো হ্যাঁ ম্যাম জেনি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে ও খুব ভালো ভালো বন্ধু আর মন দিয়ে লেখাপড়া করে হ্যাঁ ম্যাম জেনি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে ও খুব ভালো আর মন দিয়ে লেখাপড়া করে আর মনিকা ওই পেন্সিলটা তোমার খুব পছন্দের কিন্তু সেটা হারিয়ে গেছে বলে এত হুলস্থুলো করার কিছু হয়নি আর তুমি ভাবলেই বা কি করে যে তোমার বন্ধুরা ওটা চুরি করেছে আই এম সরি ম্যাম আমার জন্যই জেনি ঘাবড়ে গিয়েছিল যে কেউ ভয় পেয়ে যাবে যে তাকে চোর বলা হবে আসলে ও একটু মজা করতে চেয়েছিল আমি সরি রে জেনি সবাইকে বলছি আই এম সরি আমরা সরি জেনি তুই সত্যি খুব সাহসী সরি জেনি যারা সাহসী হয় তারাই একমাত্র তাদের ভুল স্বীকার করতে পারে আর সত্যিটা বলতে পারে মনে রেখো সততাই হল শ্রেষ্ঠ পথ